থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে প্রথম ধাপে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন فقيل له يا رسول الله ما كنت تصنع هذا সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো এই কাজটা এর আগে কখনো করেন নাই কিসের উপরে আমিন বললেন فقال قال لي جبرائيل عليه السلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন রাগিমা আনতু আবদিন দাখাল আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে রমজান আগমন করল অথচ তার গুণা ক্ষমা করা হয় নাই রমজান তার উপর অতিক্রম করল অথচ তার জীবনের গুণাগুলো ক্ষমা করা হয় নাই এই ব্যক্তি ধ্বংস হোক রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন আমি বললাম আমি দ্বিতীয় ধাপে যখন পা রাখা হলো ইব্রাহিম বললেন রবে মা আনফু আবদিন জুকিরতে আন্দাহু ফালামি ইউসাল্লি আলাই ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আপনার আলোচনা হলো অথচ আপনার প্রতি সে দুরুদ করল না সালাদ করল না আল্লাহর রাসুলের নাম শোনা মাত্র দুরুদ পড়া সংক্ষিপ্ত ভাবে এতটুকু কমপক্ষে বলা সাল্লাহ আলিহি ওসাল্লাম এটা যে বলল না সে ধ্বংস হোক আমি বললাম আমি তৃতীয় ধাপে পা রাখার পরে ইব্রাহিম বললেন রাগেমা আনফু আব্দিন আদরাকা ওয়ালিদাইহি ধ্বংস হোক ওই ব্যক্তি যে নিজের পিতা মাতা উভয়কে অথবা কোন একজনকে তার নিকটে পেল ফালাম জান্নাতা অথচ তাদের খেদমত করে সে জান্নাত লাভ করতে পারল না ফাকুল তো আমিন আমি বললাম আমিন হাদিসটা বাইহাকির আট হাজার দুইশো সাতাশি নাম্বার হাদিস মুস্তাদাকে হাকিম এটা সাত হাজার দুইশো বাহান্ন নাম্বার হাদিস নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তার সহি জয়ীফ হাদিসের ধারাবাহিকতায় পঁচাত্তর নম্বরে বয়ান করেছেন হাদিসটা সহি সহি ইবনে হাব্বানের চারশো নয় নম্বর হাদিস হাদিস সহি এ হাদিসের শুরুতেই ইব্রাহিম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল অথচ তার গুণা ক্ষমা হল না আমাদেরও এখনো হিসাব করার সময় আছে রমজান মাস আমাদের উপর অতিক্রম করলো আমাদের গুণাগুলো আল্লাহর দরবারে ক্ষমা হয়েছে কিনা আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলাম কিনা এরকম যারা রমজান মাস অতিক্রম করলো আল্লাহর ক্ষমা নিয়ে যারা মুক্তি লাভ করলো রমজানের পরে ঈদের দিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয় ঈদের দিনকে হাদিসের পরিভাষায় ইয়মুল জায়েজ ভাবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা রাস্তায় নেমে আসেন যারা সিয়াম আদায় করলো রমজানে কেয়াম আদায় করলো এদেরকে সালাম করে তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহর দরবারে এই দিনকে ইয়ামুল জায়গা পুরস্কারের দিন হিসেবে আখ্যায়িত করা হয় রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন মদিনার লোকেরা বছরে দুই দিন আনন্দ ফুর্তি করত খেলাধুলা করত হাদিসটা আছে আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আবু দাউদের এক হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة رسول الله صلى الله عليه وسلم মদিনায় আগমন করলেন ওয়ালাহুম ইয়ামান ইয়ালআবুনা ফীহিমা তখন মদিনার লোকেরা বছরে দুই দিন খেলাধুলা করত আনন্দ ফুর্তি করত সকাল মাহাদান রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম জিজ্ঞেস করলেন এ দুটি দিন কি তোমরা আনন্দ ফুর্তি করছো মদিনার লোকেরা বলল এই দুইটা দিন আমরা জাহিলি যুগ থেকে আনন্দ ফুর্তি করে এসছি বছরে দুই দিন আমরা আনন্দ করি খেলাধুলা করি فقال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বললেন إن الله قد أبدلكم بهما خيرا منهما আল্লাহ তালা তোমাদেরকে ওই দুইটা দিন অন্য দুইটা দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন যা তোমাদের ওই দুই দিন থেকে উত্তম ইয়মাল আবহা ও ইয়মাল ফিতর আর সেই দুই দিন হচ্ছে ঈদ উল আবহা এবং ঈদ উল ফিতর দুইটা ঈদ পাওয়া গেল হাদিসের প্রত্যেকটা কিতাবে বাবুল ঈদ দায়ী দুই ঈদের অধ্যায় এই শিরোনামে আলোচনা আছে বর্তমানে আবার দেখবেন যুগে যুগে যেরকম ভাবে আল্লাহর দিনকে নিয়ে কতগুলো লোক বাড়াবাড়ি করেছে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে এই উম্মাতের মধ্যেও সেটা শুরু হয়েছে এখন বাংলাদেশে এক শ্রেণীর আশেকের আব্দুল পীর এরা আর একটা নতুন ঈদের জন্ম দিয়েছে সেটার নাম কি ঈদ এ মিলাদুল নবী শুধু ঈদ না এটাকে তারা বলে থাকে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী এই ঈদ এ মিলাদুল নবী আল্লাহর নবী জানতেন না সাহাবাহিক রাম জানতেন না এমন কি চোদ্দশো বছরের ইতিহাসে কোন মহাদ্দিসিনরাও জানতেন না এটা শুরু হলো মাত্র দশ থেকে পনেরো বছর আগে এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম জীবনের তেষট্টি বছর পর্যন্ত অতিক্রম করলেন নবুয়াতের আগে চল্লিশ বছর নবুয়াতের পরে আরো তেইশ বছর কোন দিন তিনি নিজের জন্মদিন ঈদে মিলাদুল নবী পালন করেন নাই সাহাবায় কেরাম যারা আল্লাহর নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে রক্ষা করার জন্য যারা নিজেকে ঢাল স্বরূপ পেতে ধরতেন ওই সাহাবায় কেরামরাও আল্লাহর নবীর জন্মদিনে ঈদে মিলাদুল নবী পালন করেন নাই এমনকি যখন মুসলিম জাতি স্বতন্ত্র বছর গণনা করার জন্য একটা হিসাবের প্রয়োজন মনে করল তখন প্রস্তাব করা হয়েছিল আল্লাহর নবীর জন্মদিন থেকে নতুন বছর হিসাব করা শুরু করি সাহাবায়ক রামদের মাঝে তা প্রত্যাখ্যান হল তারা বললেন যে না এটা খ্রিস্টানরা করে খ্রিস্টানেরা ঈসা আলাইহিসালামের জন্মদিন থেকে যিশু খ্রিস্টের জন্মদিন থেকে নতুন বছর গণনা করেছে মুসলিম থেকে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য এজন্য নবীর জন্মদিন থেকে বছরের গণনা পর্যন্ত শুরু করা হয়নি হিজরত থেকে শুরু করা হয়েছে পরিষ্কার হয়ে গেল মুসলিম জাতির ইতিহাসে ঈদ দুটো কয়টা ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আবহা এছাড়া কোনো ঈদ নেই আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর জন্মদিনে ঈদে মিলাদ উদযাপন করার জন্য জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী নাম দিয়ে রাস্তায় কোনো মিছিল বের করেন নাই এখন বর্তমানে আল্লাহর নবীর কথা কথিত একদল আশেক দাবিদার মেয়ে লোকেরা পর্যন্ত রাস্তায় মিছিল করে ঈদে মিলাদুল নবীর মিছিল এরকম বেদাত যুগে যুগে তৈরি হয়েছে এখনো হচ্ছে এই জন্য আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন কামা আকরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা ফি আনবিয়াইহিম ওহে মুসলিম জাতি খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না যেরকম ভাবে এহুদি খ্রিস্টানেরা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানেরা ওদের নবী ইসা আলাইসালামকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছে তোমরা আমাকে আল্লাহর পুত্র বলবে না তোমরা বলো আবদুল্লাহ রাসুলহু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল এজন্য গোটা মুসলিম জাতি কালেমাতু শাহাদার মধ্যে সাক্ষী দেয় অশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা এবং রাসূল তিনি আল্লাহ নন আল্লাহর অংশ নন আল্লাহর পুত্র নন তিনি আল্লাহর বান্দা এবং রাসূল যাই হোক বলছিলাম ঈদের দিন এই ঈদ কাদের জন্য যারা রমজান মাসকে সিয়াম পালন এবং ক্যামের মাধ্যমে অতিক্রম করেছে যারা রমজান মাসকে যারা রমজানকে আল্লাহ রাব্বুল আলমীকে খুশি করার জন্য পালন করেছে রমজানকে যারা আল্লাহর এবাদতের মধ্যে কাটিয়েছে রমজানের যে কারণে মর্যাদা কোরআন করিম এই কোরআনকে যারা যথাযোগ্যভাবে পালন করেছে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য যারা প্রাণ চেষ্টা করে কোরআনকে মানার জন্য যারা তৈরি এদের জন্য রমজান এরপরে ঈদের দিন আনন্দের দিন অপরদিকে যারা রমজান মাসে বিভিন্ন ইফতার মাহাবিল দিয়েছে রমজানের উপরে ভিত্তি করে রাজনৈতিক ইফতার মাহাবিল অথচ রোজা রাখে পুরান ঢাকায় আমরা যখন লালবাগে পড়াশোনা করেছি লালবাগ মাদ্রাসায় পুরান ঢাকার একটা ভাষা আছে রোজাবি রাখুন না ইফতারবি করুন না কাফের হইয়া মরুন নিয়ে ঢাকাইয়া ভাষা রোজা রাখে নাই এখন ইফতারও করবে না কাফের হয়ে যাবে নাকি আমাদের এদেশে এই অবস্থা চলছে এবং এটা বড় আক্ষেপের বিষয় মুসলিম জাতির এবাদত গুলোকে রাজনৈতিক একটা কাজ হিসেবে এখন বর্তমানে আমেরিকার হোয়াইট হাউসে পর্যন্ত ইফতার মাহফিল দেওয়া হয় বাবা কি রোজা রাখে হ্যাঁ। ও বাবার বউ রোজা রাখে হ্যাঁ। ওর চোদ্দ গোষ্ঠী রোজা রাখে হ্যাঁ। একটা ও ওবামা অন্য কাফের না এটা একটা মোরতাদ মোরতাদের শাস্তি আর কাফের শাস্তি এক না ইসলামী হুকুমাত যদি ক্ষমতায় আসে মোরতাদের সোজা শাস্তি আল্লাহর রাসুলের নির্দেশ মান বাদ্দালা দিন আহুফাকুলুহু যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করে তাকে কতল করেছে যাই হোক ঈদের দিন কতগুলো আমল আছে করণীয় যেমন ইস্তেহবাবুল গসলে গোসল করা সুগন্ধি ব্যবহার করা ভালো কাপড় চোপড় পরিধান করা এটা একটা মুস্তাব আমল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন এমনি ভাবে ঈদ উল ফেতরে বের হওয়ার আগে কিছু খেয়ে নেওয়া খেজুর বা আমাদের দেশে সেমাই খায় যেটা যে দেশের নিয়ম আছে কিছু খেয়ে বের হওয়া আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম কয়েকটা খেজুর খেয়ে বের হতেন আবার তাও আছে বেতরান বেজর বেতের খেজুর খেতেন বেজর খেতেন এরপর ঈদের সালাতে বের হতেন ঈদ উল ফেতরের সালাত একটু দেরি করে পড়া আর ঈদুল আজহার সালাদ তাড়াতাড়ি করা উত্তম সূর্য যখন তিন মিটার উপরে উঠে তার মানে দুই ধনুক পরিমাণ এরপরে ঈদের সালাতে সময় হয়ে যায় জোহরের আগ পর্যন্ত পড়া যায় তবে এত দেরি করা উচিত নয় আগেই পড়া ঈদের সালাতে ঈদগাহে যাওয়া উত্তম হচ্ছে ঈদের সালাত মাঠে পড়া ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী বছরের ঈদের সালাদ যাতে মার্কাজের মাঠে হয় তো ঈদের সালাদ ঈদগাহে পড়া উত্তম আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম একবারই সম্ভবত মসজিদে পড়েছেন তাও বৃষ্টির কারণে আল্লাহ রসুল ঈদ আলাই সাল্লাম বৃষ্টির কারণে শুধু একবার ঈদের সালাদ মাতৃদের নবমীতে আদায় করেছিলেন এছাড়া সমস্ত ঈদের সালাদগুলো মাঠে আদায় করেছিলেন তবে মাঠে আদায় করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইমাম যদি বেদাতি হয় অথবা এহুদি খ্রিস্টানদের পা একটা গোলাম হয় বর্তমানে এহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের ইমামরা উঠে পড়ে ময়দান নেমেছে আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন নাম তো ইসলামিক ফাউন্ডেশন বর্তমানে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন এই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা জঙ্গিবাদী রাষ্ট্রীয় সন্ত্রাসী আমেরিকা মুসলিম জাতিকে সন্ত্রাসী বানাবার জন্য মুসলিম জাতিকে জঙ্গিবাদী প্রমাণিত করার জন্য বিভিন্ন দেশে হামলা করে মুসলিম জাতিকে উস্কানি দিয়ে লড়াই করতে বাধ্য করছে আবার তারাই বিভিন্ন ইমামদেরকে দায়িত্ব দিচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে হয়তো আজকেও আসতে পারে দশজন বিশ জন করে বিভিন্ন মসজিদে টিম যাবে ইমামদেরকে অবশ্যই জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে পত্রিকায় দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে বিশেষভাবে চিঠি দেওয়া হয়েছে ভাইয়েরা আমার আমরা বিশ্বাস করি ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নেই পরিষ্কার বলে দেয় বরং জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলাম যতটা সত্যার কণ্ঠে ঘোষণা করেছে পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ এত স্পষ্ট বলতে পারে নাই কোরআন পরিষ্কার ঘোষণা করেছে মান পাতাল নাফসান বিগাইর নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাস জামিয়া যে ব্যক্তি অথবা যে গোষ্ঠী মান ব্যক্তি হতে পারে গোষ্ঠী হতে পারে যে দল হতে পারে যে রাষ্ট্র হতে পারে যে ব্যক্তি কোনো একটা লোককে পৃথিবীর কোনো একটা প্রাণীকে অন্যায়ভাবে খুন করলো অথচ সে কাউকে খুন করে নাই অথচ সে কাউকে ফিতনা করে নাই এরকম নিরপরাধ ভাবে যদি কোন একটা মানুষকে কেউ খুন করে আল্লাহ সুবহানাহু বলছেন সেজন্য গোটা বিশ্বের সমস্ত মানব জাতিকে হত্যা করলো ওয়ামান পক্ষান্তরে যে ব্যক্তি পৃথিবীর কোন একটা প্রাণীকে একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে রক্ষা করল আল্লাহ রব্বুল আলমিন বলছেন সে যেন গোটা পৃথিবীর মানবতাকে রক্ষা করল আছে কোন গ্রন্থ আছে কোন ধর্মীয় কিতাব আছে কোন বিশ্ব নেতা যে এরকম স্পষ্ট ঘোষণা করেছে যে একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষ জাতিকে হত্যা করা কোরআন বলেছে মুসলিম জাতির প্রাণ কিতাবে রয়েছে এই মুসলিম জাতিকে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শিখানোর প্রয়োজন নেই জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দরকার তোমাদের যারা মুসলিম জাতিকে তামা করে দিচ্ছে সামান্য তেলের জন্য নেতৃত্বের জন্য ইরাককে ধ্বংস করেছে আফগানিস্তানকে ধ্বংস করেছে কাশ্মীরে পাখির মতো গুলিকে হত্যা করছে এমন কি আরাকানের মুসলমানদের রাখাইন প্রদেশের এলাকার একটা পুরা দশ হাজার লোকের বস্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আপনারা গতকালের প্রথম আলো বস্তিকে দেখেন পরিষ্কার আমেরিকার থেকে রিপোর্ট দিয়েছে এতদিন পর্যন্ত সেখানে সাংবাদিক যেতে দেওয়া হয় নাই এরপরে গত একদিন আগে সাংবাদিক গেল গিয়ে দেখলো দশ হাজার লোকের সেই পত্তি দশ হাজার লোকের সেই বিশাল এলাকা একটা ঘর বাড়ি পর্যন্ত চিহ্ন নাই সমস্ত মুসলিম হত্যা করা হয়েছে আর এদের পক্ষে কথা বললে তার নাম হয় জঙ্গিবাদী আমাদেরকে মনে রাখতে হবে আমি মুসলিম শাসকদেরকে জানিয়ে দেই যদি সত্যিকারে মুসলিম হয়ে থাকো আল্লাহর গুলাম হয়ে থাকো যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে হয় তোমাদেরকে অনুরোধ করি তোমাদেরকে বলি আমেরিকা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা মুসলিম জাতিকে ভারতে হত্যা করছে কাশ্মীরে হত্যা করছে আফগানিস্তানে হত্যা করছে ইরাকে হত্যা করছে চেসনিয়া বসনিয়া এরকম আরাকানে হত্যা করছে এই সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসী বিরুদ্ধে বক্তব্য দাও ওদের বিরুদ্ধে দাঁড়াও নতুবা কেমতের মাঠে আল্লাহর দরবারে তোমাদেরকে হাজির হতে হবে শুধু কেয়ামতে না আল্লাহ তালা বলে দিয়েছেন আজকে যদি মুসলিম জাতির পক্ষে তোমরা না ধরো আল্লাহ তারা বলছেন ইস্তাবদিল কওমান গায়রাকুম তোমাদেরকেও ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য জাতিকে সৃষ্টি করা হবে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না প্রমাণ দেখেছ তোমরা যত ইহুদি খ্রিস্টানদের গোলামি করো জেনে রাখো হত্যা করার সময় ওই বারমার আরাকানি মুসলমান সবচেয়ে ভালো মুসলমান ছিল তা আমরা বলি না সবচেয়ে মুসলিম ছিল তা না তোমাদের মতো সেকুলার মুসলিম পপুলার মুসলিম ধর্মনিরপেক্ষ মুসলিম একজন নামাজ পড়ে নাই সেও মুসলিম শুধু ওরা দেখে দেখে খতনা করেছে আর কে মুসলমান নাম ধারণ করেছে তাইকে হত্যা করেছে এই দেশ এর ব্যতিক্রম নয় এদেশকে নিয়ে ওটা ক্রান্ত হচ্ছে এখনো সময় আছে তবা করো মুসলমান আল্লাহর মধ্যে ফিরে আসো তোমার এই চাকরি তোমার এই দালালি চিরস্থায়ী না আমার আফসুস লাগে এই দেশের কত বড় বড় আলেম সিঙ্গাপুরে গিয়ে রয়ের প্রধানের সাথে বৈঠক করেছে দুবাই এবং কাতারে গিয়ে রয়ের প্রধান আমেরিকার সিআইয়ের প্রধানের সঙ্গে বৈঠক করেছে দেশে একদল আলেমদের প্রতিনিধি দল সেই আলেমগুলো তার আমি নাম বলছি না আজকে প্রয়োজনে বলবো ইনশাআল্লাহ এই আলেমগুলো গিয়ে এহুদি খ্রিস্টানদের শিখানো জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ওদের মুখে আরাকানে মুসলমানদের পক্ষে কথা উঠে না ওদের পক্ষে কাশ্মীরি মুসলিমদের পক্ষে কথা উঠে না ওদের পক্ষে আফগানিস্তানের মুসলিমদের পক্ষে কথা উঠে না ইরাকের মুসলিমদের পক্ষে কথা উঠে না এহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাম একবার ইমাম আজকে মুসলিম জাতির মাথার উপরে ভর করে বসে আছে ভাইয়েরা আমার জানি না আমি কতদিন পর্যন্ত আর বক্তব্য দিতে পারবো কিন্তু জেনে রাখো এই মুসলিম জাতির জন্য প্রত্যেকটা মানুষকে একটা বলিষ্ঠ কণ্ঠ হতে হবে তোমাদের কণ্ঠ অনুরোধ করা যাবে না এই কণ্ঠের মালিক আল্লাহ কণ্ঠের মালিককে পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম জাতির কণ্ঠে স্তব্ধ করতে পারে ভাইয়েরা আমার বলছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল ঈদ নিয়ে ঈদের মোসাল্লা ঈদজা ঈদজাহে নামাজ পড়ব ঠিকই কোন কিন্তু এটাও মনে রাখতে হবে সেখান থেকে বলছিলাম এহুদি খ্রিস্টানদের কোনো পাঁচটা গোলাম কোন বেদাতি কোন মুশরেকের পিছনে সালাদ করা যায় নেই হারাম এরপর ঈদের আর একটা আদব হচ্ছে ঈদের সালাতে মেয়ে লোকরা দিতে পারবে শিশুরা দিতে পারবে আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম বলেছেন সহি বুখারি নয়শো চুয়াত্তর নম্বর হাদিসে আছে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قالت উমিরনা আন নুখরাজ আল আওয়াতিক ওয়া যাওয়াতিল খুদুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন বুড়ি পর্দানাসীন সমস্ত মহিলাদেরকে পর্যন্ত ঈদগাহে হাজির হওয়ার জন্য অকালত এরা ওয়াতাজেনার হইয়াদাল মুসাল্লা হায়েজা মেয়ে লোক যারা হায়েজ অবস্থায় আছে এদেরকেও ঈদগাহে যাওয়ার জন্য বলেছেন তবে এরা দোয়ায় অংশগ্রহণ করবে সালাতের সময় আলাদা থাকবে এত স্পষ্ট বলা হয়েছে বোখারের হাদিস এমনি ভাবে ঈদগাহে যাওয়ার সময় মোখালাফাত তরিক এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা বহি সহি বুখারী নয়শো ছিয়াশি নম্বর হাদিসে বলা হয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত قال كان النبي صلى الله عليه وسلم ইদা কানা ইয়াউম ঈদিন খালাফাত তারিকা ঈদ আসলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাস্তা পলট পালট করতেন এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন এরপরে সালাতুল ঈদের আগে বা পরে কোনো নফল সালাত নেই লাম ইয়াসবুত আন্না সালাতা ঈদ সুন্নাতুন ক্বাবলা ওয়ালা বাদাহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেউই ঈদের সালাতের আগে বা পরে কোনো নফল সালাত আদায় করেন নাই এমনি ভাবে সালাতুল ঈদ এর জন্য খুতবা হবে এবং খুতবা শুনতে হবে সালাতুল ঈদের খুতবা হয় সালাতের পরে এটা শোনাও অতীত এমনি ভাবে ঈদের তাহানিয়া তাহানিয়া দেওয়া যায় সাহাবা একরাম যখন একজনের সঙ্গে দেখা হতো আমরা যেমন বলি ঈদ মুবারক সাহাবা একরাম বলতেন তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকা আল্লাহ তাআলা তোমার এবং আমার পক্ষ থেকে কবুল করুন আমরা মুসলিমদের যেটা বলার সেটাই বলবো যেটা আল্লাহ রাসুল বলেছেন সাহাবায় কালাম বলেছেন কি বলবো আমরা তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকা আল্লাহ তালা তোমার থেকে এবং আমাদের থেকে কবুল করুন তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকা তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকা ঈদের পরে আবার শাওয়াল মাসের ছয় রোজা আছে এটা সহি হাদিস থেকে প্রমাণিত সহি মুসলিমের দুই হাজার আটশো পনেরো নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আবু আইব আনসারি রাজি আল্লাহ তালু বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আকল মাংসাম রমাদান তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের সিয়াম আদায় করলো এরপরে আবার ছয়টা রোজা রাখলো শাওয়ালে এই ছয়টা রোজা একাধারেও রাখা যায় বিচ্ছিন্নভাবেও রাখা যাবে তবে শাওয়াল মাসের মধ্যে রাখতে হবে যে ব্যক্তি এই ছয়টা সিয়াম রাখলো কালা কানা কাসিয়াম ইদাহার সেই জন্য সারা বছর সিয়াম রাখলো রোজা রাখলো হাদিসটা ইবনে মাজাতেও আছে এক হাজার সাতশো ষোলো নাম্বার আর মুসলিমের দুই হাজার আটশো পনেরো নাম্বার হাদিস এরপরে রমজানের সাথে আর একটা বড় বিষয় জাকাতুল ফিতির যাকে আমরা সদাকায় ফেতের বলি আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে বর্ণিত হয়েছে এমনি অমর থেকে বর্ণিত قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন হাদিসের ভাষা হচ্ছে ফরজ এটাই ঠিক হ্যাঁ যদিও বলে আমাদের ওলামায় কেরামদের কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন কিন্তু এই ওয়াজিব বলতে আসলে ফরজ কি বোঝানো হয় ওটা ওলামাদের একটা মতভেদ আছে আমি সেদিকে যাচ্ছি না আবদুল্লাহ বিন ওমরের হাদিস সহি বোখারের এক হাজার তেপ্পান্ন সহি মুসলিমের দুই হাজার তিনশো ছাপ্পান্ন ছাব্বিশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম ফরজ করে দিয়েছেন জাকাত আল ফেতের সামিন তামারিন এক সা খেজুর শাহিরিন অথবা এক জব আলাল আব্দি ওয়াল উর্রে গোলাম স্বাধীন জাকারি ওয়াল পুরুষ মেয়ে লোক ওয়াল কাবির ওয়াসাগির ছোট বড় মিনাল মুসলিমিন সকলের উপরে এটা ফরজ করে দিয়েছে এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ফরজ করে দিয়েছেন একটা এখানে দাম হিসাব করা হয় নাই আল্লাহ নবীর যুগেও টাকা পয়সা ছিল দিনারদের হাম ছিল কিন্তু কোন হাদিসে পাওয়া যায় না যে এবারের ফেতরায় এত টাকা এটা ফরজ করেন নাই আমাদের এই জাতির দুর্ভাগ্য প্রতি বছর রমজান মাসের মাঝামাঝি আসলে পত্রিকায় দেখা যায় অমুক ফাউন্ডেশন ঘোষণা করেছে এবারের ক্ষেত্রা পঞ্চান্ন টাকা কিসের ভিত্তিতে আজকে যদি আমি বলি এইবারের জাকাতের দাম হিসাব করব ওই যে গরু ছাগলে খড়কুটা খায় ওর এক পা হিসাব করে আরে হবে বাংলাদেশে মানুষ গম খায় নাকি বাংলাদেশে প্রধান খাদ্য কি বাংলাদেশের মানুষ খায় চাউল আর দাম হিসাব করলো গমে এটা কি পশুর খাদ্য হিসাব করার সমান না পশুর খাদ্য মাছের খাদ্য হাঁস মুরগি খাদ্য হিসাব করো তারপর হিসাব করে দাও পঁচিশ টাকা কে অধিকার দিয়েছে হিসাব করার জন্য সাদা কাতুল ফেতের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট বলেছেন বুখারির এক হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস মুসলিমের দুই হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال يقول كنا نخرج زكاة الفطر আমরা আল্লাহর নবীর যুগে জাকাতুল ফিতর সাদাকায়ে ফিতর বের করতাম আদায় করতাম সাআমিন তাআমিন খাদ্য দ্রব্য থেকে এক ছ দিয়ে খাদ্য টাকা না খাদ্য দিতাম আউসা আমিন শাহিরিন এক ছ জব আউসা আমিন তামারিন এক ছ খেজুর আউসা আমিন আকতিন এক ছ পনির আউসা আমিন জাবিবিন এক ছ কিশমিশ এইগুলিতে আদায় করতাম কেন আদায় করতাম আল্লাহর রসুল সাল্লাম তাও বলে দিয়েছেন সুনানি আবি দাউদের এক হাজার ছয়শ এগারো নম্বর হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم জাকাত আল ফিতরে তোহরাতান লিসাইম মিনার রাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছেন কেন ফরজ করেছেন তুহরাতান লিসাইমে মিনাল লাগবি ওয়ার রাফাস বেহুদা অন্যায় অশ্লীল যে কাজ হয়ে গেছে এই কাজগুলোর ত্রুটি পূরণ করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য দুইটা উদ্দেশ্য বহন করা হলো একটা হচ্ছে এই রমজানের সিয়াম পালন করতে গিয়ে যথাযথভাবে আদায় না করার কারণে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোর ক্ষমা হয়ে যাওয়ার জন্য ক্ষতিপূরণের জন্য জাকাতুল ফেতরকে ফরজ করা হয়েছে আর দ্বিতীয় নাম্বার বলা হয়েছে ইসলামের সবচেয়ে বড় একটা গুণ সেটা হচ্ছে এই যুগে যুগে এই পৃথিবীতে দারিদ্র বিমোচনের জন্য গরিবের বন্ধু বেশে অনেক বক্তব্য হয়েছে অনেক আন্দোলন হয়েছে কিন্তু ইসলাম যেরকম ভাবে বাধ্যতামূলক ভাবে ইসলাম গরিবদের হেস্তা নির্ধারণ করে দিয়েছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন মতবাদ তার দৃষ্টান্ত বেশ করতে পারে নাই হ্যাঁ। আপনারা জানেন আমি আমার কিতাব জাকাত এই জাকাতের উপসংহারে লিখে দিয়েছি অমুসলিমরা পর্যন্ত স্বীকার করেছে মুসলিম জাতি যে বাস্তব পদক্ষেপ নিয়েছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে মুসলিম জাতি পৃথিবীতে গরিব থাকতে পারে না হ্যাঁ। ধনীরা গরিবদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করলে গরিব থাকতে পারে আজকে মনে রাখতে হবে স্থায়ীভাবে ধনী করার জন্য একদিকে জাকাতের ব্যবস্থা করা হয়েছে আর একদিকে ঈদের দিন যাতে কোনো গরিব আনন্দ ফুর্তি থেকে বঞ্চিত না হয় ঈদের আনন্দ যাতে তাদের থেকে ছুটে না যায় সেজন্য গরিবদের ঈদ আল্লাহ নবী আগে আদায় করতে বলেছেন পরিষ্কার বলে দিয়েছেন জাকাতুল ফেতের বা সৎকায় ফেতের ঈদের আগে আদায় করলে সেটা জাকাতুল ফেতের হিসেবে আদায় হবে আর যদি আগে আদায় না করে আদায় করতে হবে কিন্তু ওই পাওয়া যাবে তার মানে গরিবের ঈদ ইসলাম আগে করতে দিয়েছে ধনির ঈদের হচ্ছে ধনির ঈদ পরে হবে গরিবের ঈদ এই জন্য আবদুল্লাহ নমর রাজি আল্লাহ আনহু ঈদের একদিন দুই দিন আগেই তার সদাকাতুল ফেতের আদায় করে দিতেন এক দুই দিন আগে আদায় করে দিতেন এটা যায় তবে উত্তম হচ্ছে ঈদের দিন ঈদের সালাতের আগে আদায় করা যার কাছে পাওনা অর্থাৎ যাকে দেওয়া এটা আগ্রহী না আসল হচ্ছে আমি আগেও বলেছি এই সাদাকাতুল ফেতের জাকাতুল ফেতের এগুলো মূলত বাইতুল মালের পক্ষ থেকে আদায় হবে সালাতের আগে আদায় হবে সালাতের পরে প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হবে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগে বেলালকে আদায় করতে বলতেন ওই সময় আদায় করে সালাদ আদায় করতেন বন্টন করতেন কোন সময় ঈদের নামাজের পরে এটা মনে রাখবেন বন্টন হয় ঈদের সালাতের পরে আদায় হয় কখন আগে আপনারা আগে আদায় করে দিলে ইনশাল্লাহ আগে আদায় করার সব পেয়ে যাবেন হ্যাঁ বাইতুল মালের পক্ষ থেকে পরবর্তীতে যথাযোগ্য স্থানে বন্টন করা হবে এই জন্য আমাদের এখানে যারা বাইতুল মাল হিসেবে আমাদের যেটা আছে এখানে যারা দিতে চান তারা দিয়ে যাবেন তবে খাদ্য হিসেবে দিতে পারেন নিজে যদি খাদ্য কিনে দেন সবচেয়ে ভালো আপনি যে মানের চাল খান ওই মানের চাউল একশ পরিমাণ একশোর পরিমাণ আমি আগেও বলেছি কিতাব উজ্জাকাত সংগ্রহ করবেন তাদের লেখা আছে একশোর পরিমাণ একশো মানে কৌটা একটা ছ মানে কৌটা নবীর যুগে যেটা দিয়ে মাপ হতো এখন একটা কৌটায় চাউল যদি এক কৌটো দেই যে ওজন হবে গম দিলে কি সে ওজন হবে এই জন্য একবার মাপে বেশ কম হয় অনেক অনেক রকম বলে আসলে বিষয়টা পরিষ্কার হবে চাউল যদি ওজন করা হয় আল্লাহর নবীর যুগে যেই সর ছিল ওই সর ভিতরে একশো পরিমাণ চাউল ওজন করলে ভালো চাউল তার ওজন হয় গিয়ে প্রায় দুই কিলো পাঁচশো গ্রামের মতো কেউ বলেছেন চারশো কেউ বলেন পাঁচশো গ্রাম আড়াই কিলো আর গম যদি মাপা হয় ভালো গম হলে হয় দুই কিলো চল্লিশ গ্রাম খেজুর হলে আরেক রকম হয় কিশমিশ হলে আরেক রকম হয় এজন্য আপনি যেই মানের চাল খান ওই মানের চাউল আড়াই কেজি করে দিয়ে দিবেন এটা সবচেয়ে উত্তম আর চাউল নিজে যদি কিনে দিতে না পারেন একজনকে উকিল বানাই দেওয়া যে আপনি আমাদের পক্ষ থেকে চাউল কিনে দিয়ে দিবেন তাহলে আমি উকিল হয়ে গেলাম এরপরে আমি আপনার মান অনুযায়ী তাহলে দিলাম সেটা একটা বিষয় হতে পারে অর্থাৎ আমি বলতে আমি বুঝাচ্ছি যারা এটা বাইতুল মালের পক্ষ থেকে আদায় করবে এইভাবে আদায় করা এটা গরিবের হক এটা আদায় করতে হবে ইসলাম পরিষ্কার করে দিল যে ঈদের দিনে ধনী গরিব আমির ফকির সব মানুষ যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেজন্য নির্দিষ্ট হক দিয়েছে আছে পৃথিবীর কোন ধর্ম আছে পৃথিবীর কোন লিডার আছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ যে পৃথিবীর গরিবের জন্য ধনীদের মালের মধ্যে নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিয়েছে এরপর ঈদ করার জন্য আবার আর একটা অংশ ধার্য করে দিয়েছে পৃথিবীর কোথাও নেই এই জন্য ইসলামকে বুঝবেন ইসলাম গ্রহণ করে কেবল মুসলমান হলাম আর গরু খেলাম এর নাম মুসলিম মুসলমান হতে পারে মুসলিম হতে পারে না ভাইরা আমার আল্লাহ রাসুল সাল্লাম এই জাকাতুল ফিতর আদায় করেছেন নিজের পক্ষ থেকে নিজের পরিবারের পক্ষ থেকে অধীনস্থ যারা আছে এমনকি ঈদের রাতে শোভে সাদেকের পূর্বে যে ব্যক্তি জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকে আদায় করতে হবে এটাই বিশুদ্ধ পেটের সন্তান যদি থাকে তার পক্ষ থেকে দেওয়া জরুরি না তবে যদি কেউ দিয়ে দেয় সবচেয়ে ভালো কারণ অনেক ওলা আমাদের বক্তব্য আছে পেটে যদি সন্তানের বয়স পাঁচ পাস হয়ে যায় তাহলে তার দেহ তৈরি হয়ে গেছে রুহ তৈরি হয়ে গেছে সে মানুষ অতএব তারটাও দিতে হবে অবশ্য এটা সমস্ত রামদের একমত না ব্যাপারে আমি বলি বিপর্যয়ের থেকে মুক্ত থাকার জন্য যদি আল্লাহ তালা কারো এরকম সন্তান তার স্ত্রী পেটে রেখে থাকেন তাহলে দিয়ে দেওয়া ভালো তবে অজীব না এরপরে সাদা কাতুল ফেতের বর্তমানে আমাদের দেশে নিষ্ঠতা অর্ধতা আসলো এটাও জেনে রাখুন নইলে ব্যস্ত লাগবে আপনারা না জানলে অন্য জায়গায় গিয়ে ঠকে যাবেন নেস্থতার বিষয়টা হচ্ছে এটা হাদিসে মুসলিমের হাদিস দুই হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিসে আছে আল্লাহ রাসুল সাল্লামের যুগে ছোট বড় সবার পক্ষ থেকে এক করে আদায় করা হতো আবুল সাইদ খুদি বলেন ফালাম নাজাল নুখরিজুহু হাত্তা কাদিম আলাইনা মোয়াবের নাবি সুফিয়ান আমরা এরকম একসা করে দিতে এসেছিলাম এমত অবস্থায় সিরিয়ার গভর্নর আমিরে মহাবীর আদি আল্লাহ আনহু হজ করতে বা ওমরা করতে আসলেন ফাকাল্লামান্নাস সালাল মেম্বার তিনি মেম্বারে বক্তব্য দিলেন বললেন যে আগে মদিনায় গম ছিল না এখন একশো গম একশো খেজুর দিয়ে একশো খেজুর দিয়ে অর্ধ সা অর্ধ সা গম কেনা যায় অতএব অর্ধ সা আদায় করলে চলবে এটা একটা আমি মহাবীর একটা ইতিহাস এই ফতুয়া দিলেন এই ফতুয়া দেওয়ার পরে বিশিষ্ট সাহাবিরা প্রতিবাদ করলেন বলেন না এটা হবে না আল্লাহ নবী যেটা বলেছেন তাই থাকবে কিন্তু আবু সাহেব খুদ্রি বলেন মানুষেরা সেই কথা আকাজান নাচ বেদালিকা অনেক মানুষ এটা গ্রহণ করলো এইটা গ্রহণ করলো হানাফিরা গ্রহণ করলো বাঙালিরা গ্রহণ করলো ইন্ডিয়ারা গ্রহণ করলো পাকিস্তানিরা আরবরা এখনো গ্রহণ করেনি আপনি আরব দেশে যান ঈদের আগের দিন আরবে গেছেন দেখবেন যে রাস্তায় ওই একশো করে চাউল বস্তা করে ফালানো আছে বিক্রি হচ্ছে ওখান থেকে কিনে কিনে দামও দিচ্ছে আরবরা বুঝলো আল্লাহর নবীর যে সৎ ছিল ওটাই আদায় করতে হবে আবু সাইদ খুদি বলেন কল আবু সাইদিন ফাম্মা আনা ফালা আজালু উখরিজুহু কামা কুনতু আখরিজু আবাদান মা ইস্তু আবু সাইদ খুদরি কঠোরভাবে বললেন আমি আল্লাহর নবীর যুগে যেরকম ভাবে একশা আদায় করতাম সেরকম আদায় করছি এবং যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি একশা আদায় করতে থাকবো উনি আমির বাবের ইস্তাহার মানেন নাই বোঝা গেল কোরআন এবং হাদিস যেখানে স্পষ্ট আছে সেইখানে যত বড় ইমাম যত বড় ব্যক্তির ইস্তেহার হোক না কেন ইস্তেহার চলবে কোন জায়গায় যেখানে কোরআন হাদিসের স্পষ্ট বাণী নাই যেখানে কোরআন এবং হাদিসের স্পষ্ট বাণী আছে আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য আছে সেইখানে দুনিয়ার কোন ব্যক্তির ইস্তেহাদ মানা যাবে না এটা পরিষ্কার কাজে নেস্তসা অর্ধসা এরপরে আবার এটা হিসাব করে বাংলায় আবার গম গমের পরে আবার চলে গেছে কোথায় বাংলার মানুষ কি গম খায় তো গম দিয়ে তো হিসাব করছো বসিতে হিসাব করো কারণ গম তো মানুষে কম খায় গরু খায় মানুষ গরুতে ভুসি খায় হাঁস মুরগি খাদ্য হিসাব করো অর্ধ সব কিন্তু হাঁস মুরগি মানুষে খায় হাঁস মুরগিতে ঘাস খায় ঘাস দিয়ে হিসাব করো এই সব পাগলামি ইসলামকে দুষ্টামি করা ছাড়া আর কিছুই না ভাইরা আমার আমি পরিষ্কার বলি যারা কোরআন এবং সহি হাদিস মতো চলতে চান তাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে যেখানে কোরআন স্পষ্ট আয়াত আছে অথবা যেখানে স্পষ্ট হাদিস আছে সেইখানে পৃথিবী কোন ব্যক্তি কোন মুস্তাহিদ কোন ইমামের কথা মানা যাবে না মানতে হবে একমাত্র এক ব্যক্তি কথা সে ব্যক্তিকে এই জন্য কে বলল এই নেস্তোসার প্রচলন হয়েছে সেই আমির মাবিয়ার যুগ থেকে ওনার বক্তব্য কেন্দ্র করে কেউ গ্রহণ করেছে কেউ গ্রহণ করে নাই এরপরেও আমরা বলবো বিষয়গুলো আমরা নিজের আমল করার জন্য সচেতন থাকবো দুনিয়ার মানুষকে বুঝাবার চেষ্টা করো আমার কেতাব জাকাতের ভিতরে বিষয়গুলো সব লেখা আছে আপনারা এটা পড়বেন এরপরে আছে যে বিষয়গুলো সাদাকাতুল ফেতরে অধিকারী কারা কেউ কেউ বলেছেন জাকাত যাদের দেওয়া যায় ফেতরাও তাদেরকে দেওয়া যাবে ঠিক আছে এটার সাথে আমি দ্বিমত করব না কিন্তু হাদিসে পরিষ্কার বলা আছে তো মাতান্দিল মাথা কিন মিষ্টিদের খাদ্য বুঝা গেল অন্য অন্য খাতে জাকাত দেওয়ার অগ্রাধিকার থাকতে পারে কিন্তু ফেতরার ক্ষেত্রে মিসকিনদেরকে অগ্রাধিকার দিতে হবে এটা মিসকিনদের হক এখানে অন্যগুলোকে উল্লেখ করা হয়নি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আবু দাউদের একশো এক হাজার ছয়শো এগারো নম্বর হাদিসে আগেও বলেছিলাম ইবনে আব্বাস বলেন قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর এটা ফরজ করে দিয়েছেন কেন ফরজ করেছেন তোহরাতান লিসাইম মিনাল লাগবি আর রাফাত বেহুদা অশ্লীলতা যা হয়ে গেছে রমজান মাসে এটার ক্ষতিপূরণের জন্য কত অমাতান্লিল মাসাকিন এবং মিসকিনদের খাদ্য হিসাবে মিসকিনদের বোঝা গেল এটা স্পেশাল মিসকিনদের খাদ্য এখানে অন্য খাতের প্রসঙ্গ নাই এরপরে বলেছেন মান আদাহা কবলা সালাতি যে ব্যক্তি সালাতের আগে এটা আদায় করে দিল ফাহিয়া জাকাতুন এটা আল্লাহর কাছে কবুল এবং গ্রহণযোগ্য জাকাত হিসাবে হয়ে যাবে ওয়ামান আদাহা বাদাস বাদাস সালাত আর যে ব্যক্তি সালাতের পরে আদায় করলো পাহিয়া সাদাকাত মিনা সাদাকাত এটা অন্য অন্য দানের মধ্য থেকে একটা দান আদায় করতে হবে কিন্তু ওই মর্যাদার পাওয়া গেল না যেটা আপনি আগে পেতে অনেকে আছেন গ্রামের বাড়িতে সৎকায় পেতে দিবেন কেমনে দিবেন সেটা আমি এইভাবে বলে দিই আপনি আপনার নিকট কাউকে বলে দেন যে আমার পক্ষ থেকে চাউল কিনে এই মানের চাউল ওকে দিয়ে দাও আমি তোমার টাকা দিয়ে দিব এটা আদায় হয়ে যাবে অথবা আপনি টাকা পাঠাই দেন এখন বর্তমান যুগে বিভিন্ন লাইনে টাকা পাঠানো যায় টাকা পাঠাই দেন উকিল বানাই দিবেন একজন উকিল থাকবে আপনার পক্ষ থেকে সে ওটা কিনে দিবে বাংলাদেশে সেমাই কিনে দিতে পারেন সেমাই ঈদের দিনে খায় এরকম ভাবে আপনার আরো যে খাদ্যগুলো আছে এগুলো দিতে পারেন খাদ্য দেওয়া শর্ত এ সম্পর্কে আরো একটা হাদিস আছে যে হাদিসটা আছে সহি বোখারি এক হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিস আবু সাহেব খুদ্রি থেকে বর্ণিত قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر طعام من طعام আমরা আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর যুগে আমরা আমাদের খাদ্য থেকে এক সা পরিমাণ ফেত্রা আদায় করতাম কি পরিমাণ এক সা পরিমাণ সার পরিমাণ আমি আগেই বলেছি এরপরে আর একটা হাদিস সহি বোখারিতে আছে এক হাজার চারশো তেইশ নম্বর হাদিস এইখানে আসতে যেটা বললাম একদিন দুদিন আগে দেওয়া যাবে এখন আবার অনেকে শুনলাম কালকে আমাকে ফোন দিয়ে বললো যে না একদিন দুদিন আগে দেওয়া যাবে না ঈদগাহে দিতে হবে এবং তাদের নির্দিষ্ট বাইতুল মালে জমা দিতে হবে এটা ভুল কথা এটা হ্যাঁ যদি ইসলামী হুকুমত থাকে তখন মুসলিমদের বাইতুল মালের পক্ষ যে আদায়কারী থাকবে তাদের কাছে আমরা তুলে দেব এখন যেহেতু এরকম বাইতুল মাল নেই কাজে যদি কেউ ব্যক্তিগতভাবে আদায় করে করতে পারে অথবা মুসলিমদের যে জামাগুলো আছে সহি জামার আমির যারা আছে তাদের যে বাইতুল মাল সেখানে আপনি আদায় করে দেন তারা বন্টন করে দিবে এটা হতে পারে এক দিন দুদিন আগে আদায় করা যাবে সেটা আমি বলছিলাম বুখারির এক হাজার চারশো তেইশ নম্বর হাজি বলা হয়েছে ফাকান আইবনু ওমর ইউতিয়ান সগীর ওয়াল কবির হাত্তা ইনকান ইউতিয়ান বানি এমনি অমর রাজি আল্লাহ আনহু ছোট বড় সকলের পক্ষ থেকে আদায় করতেন ওয়াকানা অমর আল্লাদিন একবালু নাহা অমর সরাসরি যারা এই পাওয়ার যোগ্য তাদের হাতে তুলে দিতেন ওয়াকানু না কবলাল ফিতরের ইয়াউমিন ইয়ামাইনে এবং তিনি একদিন বা দুই দিন আগে আদায় করে দিতেন একদিন বা দুই দিন আগে এটাতে বুঝে গেল যে এক দুদিন আগে আদায় করা যাবে বাকি উত্তম হচ্ছে ওটাই যেটা বললাম ঈদের দিন সকালে সালাতের আগে আদায় করে এটা উত্তম আর যেটা বললাম এখন ওটা যায় আর কেউ যদি ঈদের সালাতের আগে আদায় করতে পারে নাই তাহলে অবশ্যই তাকে ঈদের সালাতের পরে আদায় করতে হবে বাকি এটা নফল অন্যান্য দানের মতো সস্তাব হবে আদায় করা জরুরি এরপরে জাকাতুল ফেতের এক লাখ এক লাখ থেকে আর এক এলাকায় দেওয়া যাবে কিনা এগুলো আমাদের বইতে লেখা আছে দেওয়া যাবে এরকম হবে একজনের টাকা ফেতরা কয়েকজনকে দেওয়া যাবে আবার কয়েকজনের ফেতরা একজনকে দেওয়া যাবে এরকম ভাবে আমরা ফেতরার বিষয়গুলো খেয়াল রাখবো জাকাতুল ফেতের এটা একটা হক কার উপরে অজিত এটা আপনারা পড়ে নেবেন আমি ওটা জাকাতুল কেতাবুল জাকাতে লিখে দিয়েছি হানাফিদের বক্তব্য হচ্ছে যার উপরে জাকাত ফরজ হয় ওই পরিমাণ মাল যদি ঈদের আগের রাতে তবে সাদেকের সময় থাকে তাহলে তার উপরে ফেতরা অজিব হয় বাকি জাকাতের জন্য শর্ত হচ্ছে বছর পূর্ণ হওয়া ফেতরার জন্য তা জরুরি না এটা হানাফিদের মত অন্য অন্য ইমামদের মত এবং সহি মত যেটা হাদিস অনুযায়ী আমরা যারা সহি মনে করি সেটা হচ্ছে কেউ বলেছেন তিন দিনের খাদ্য যার কাছে আছে আর কেউ বলেছেন একদিনের খাদ্য যার কাছে আছে সেও ফেতরা দিবে যেহেতু এটা ওই সমস্ত গরিবদের হক তাদের কিছুই নাই তা আমরা এইভাবে আদায় করব ফেতরা আদায় করব পরিশেষে রমজানের শেষ জুমা হিসাবে জুমাতুল বিদা বলতে আবার কিছু বলছি না এই যে আর আসবে পত্রিকা যেমন জুমাতুল বিদা এই সমস্ত জুমাতুল বিদা কি জিনিস হজ্জাতুল বাদা বলা হয় বিদায় হজকে কারণ আল্লাহ নবীর জীবনের শেষ হজ ওটাই জন্য রমজান কি একেবারে জীবনের শেষ রমজান আল্লাহ দুনিয়া যতদিন থাকবে রমজান থাকবে কাজী রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয় এটা কোনো কোরআন হাদিসের ভাষা না সাহাবিরা জানতেন না এটা বাংলাদেশের কিছু পত্রিকা আর কিছু বেদাস যে তৈরি করে এক বেদাত হ্যাঁ তবে রমজানের শেষ হিসেবে বলছি রমজান মাসের আমরা যে শিক্ষা পেয়েছি রমজান মাসে আমরা শিখলাম আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিতে বলেছেন অন্যান্য সমস্ত এবারদের দাতা বিনিময়ে আল্লাহ তালা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন এরপরে বলেছেন তবে সিয়াম ব্যতিক্রম তবে সমের বিষয়টা ব্যতিক্রম কারণ সম আমার জন্য রাখা হয় আর আমি নিজের বিনিময় দান করব আমি বলেছিলাম যে খালি তো সম আল্লাহর জন্য রাখি তা না সালা তো আল্লাহর জন্য করি হজও আল্লাহর জন্য করি আল্লাহ কি বললেন যে সাউন্ডটা আমার জন্য রাখা হয় অন্যগুলোও তো আল্লাহ তোমার জন্য রাখি না বিষয় আছে অন্যগুলোর মধ্যে লৌকিকতা থাকতে পারে রিয়া থাকতে পারে মানুষকে খুশি করে থাকতে পারে কিন্তু সিয়ামের মধ্যে তা সম্ভব নয় যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম না রাখে তাহলে সে উজু করতে গিয়ে পানি খেতে পারে ডুব দিয়ে পানি খেতে পারে গোসল করতে গিয়ে পানি খেতে পারে দুনিয়ার কেউ দেখলো না এর পরেও যে ব্যক্তি পিপাসায় কলিজা শুকিয়ে গেছে উজু করার সময় পানি মুখে পর্যন্ত দিয়েছে মুখের মধ্যে পানির মিষ্টি ভাবটা পাচ্ছে এর পরেও পানি সে গিলে ফেলছে না পানি পান করছে না কারণ কি একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমাকে দেখবেন দুনিয়ার কোনো শক্তি দেখছে না আল্লাহ দেখতে পাচ্ছেন এই মনে করে যেহেতু সিয়াম রাখা হয় এই জন্য আল্লাহ বলেছেন সিয়াম আমার জন্য এর বিনিময়টা আমি নিজেই দান করতে চাই এখান থেকে বড় শিক্ষা হচ্ছে এই যে আল্লাহকে ভয় করে গলার ভিতরে পানি থাকা সত্ত্বেও পান করলাম না অথচ কলিজা শুকিয়ে যাচ্ছে ওই শিক্ষা নিতে হবে যে আল্লাহ তখন দেখেন আমার জীবনের সকল ক্ষেত্রে সব কাজে গোপনে প্রকাশ্যে ওই আল্লাহ সব কিছু দেখেন আমি গোপনে যেন কোনো হারাম কাজ করতে না পারি আমি যখন রাস্তা দিয়ে চলবো কোন মেয়ের দিকে সুন্দরী যুবতী মেয়ের দিকে নজর পড়ে গেল আমি তখন মনে করব যে আল্লাহ তারা সিয়া অবস্থায় পানি পান করলে দেখে সে আল্লাহ আমার চোখে অবস্থাও দেখে আমার মনের অবস্থা জানেন টেবিলের সামনে দিয়ে ঘুষ নেওয়া যেমন দেখে এরকম গোপনে টেবিলের নিচে দিয়ে ঘুষ নিলেও সে আল্লাহ তারা দেখে এই শিক্ষা রমজান থেকে আমাদেরকে নিতে হবে মনে রাখতে হবে আর একটা জিনিস এই রমজান মাস কোরআন নাজিলের মাস এই কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি সবসময় বলে থাকি আলো হিসাবে আলো আলো আলো কি জিনিস আমি বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন যত চোখ ভালো থাকুক না কেন যদি চোখের সামনে কোনো আলো না থাকে দেখা যাবে অন্ধকারের সময় চোখ তো আমাদের ঠিকই আছে কিছুই দেখি না চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন তাদের আলো সূর্যের আলো তারকার আলো মোমবাতির আলো অথবা যে কোনো আলো ছাড়া আপনার চক্ষু যত ভালো হোক আপনি কিছুই দেখতে পাবেন না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু আকল এবং বিবেক বুদ্ধির চক্ষু এই চক্ষু দিয়েছেন আল্লাহকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কিন্তু এখানে রহস্য আছে চামড়ার চোখ দিয়ে যেমন আলো ছাড়া দেখা যায় না ঠিক তেমনি ভাবে জ্ঞানের চক্ষু দিও বিবেকের চোখ বিবেকের চক্ষু দিও আপনি কিছুই দেখতে পাবেন না যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকবে কিনা থাকবে জ্ঞান চোখের সামনে যে আলোর প্রয়োজন সেই আলো সূর্যের আলো না সে আলো চন্দ্র আলো না তারকার আলো না মোমবাতির আলো নয় সে আলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা কত জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সে আলো হিসেবে ঘোষণা করে দিয়েছে এই আলো জ্বালাতে হবে মনে রাখবেন ইসলাম থেকে সরানোর জন্য শয়তান বিভিন্ন আকারে চক্রান্ত করছে শয়তান জেনা করলে খুশি হয় না শয়তান চুরি করলে খুশি হয় না শয়তান বদমাসি করলে খুশি হয় না কারণ জানে এই কাজগুলো যারা করে তারা সবের কাজ মনে করে করে না গুণা মনে করেই করে একটা চোর জানে চুরি করা অন্যায় একটা ঘুষখোর মনে করে ঘুষ খাওয়া অন্যায় সুৎখর জানে সুদ খাওয়া অন্যায় অন্যায় মনে করেই খায় জীবনের যে কোনো এক প্রান্তে গিয়ে হয়তো তবা করতে পারে এজন্য শয়তানিতে খুশি হয় না শয়তান খুশি হয় যদি কোন ব্যক্তি এবাদতের নামে কি করে এবাদতের নামে অন্যায় কাজ করে যেমন এ রমজান মাসে একদল মানুষ কোরআন খতম পড়াইলো পড়া মা বাবার নামে পয়সা দিয়ে এরা সবের কাজ মনে করে পড়াইল অথচ আমার এই মরণের আগে পরে বই আছে পরিষ্কার লিখে দিয়েছি রেফারেন্স সহ হানাফি হানাফি মাঝহাব দাবি করো হানাফি মাঝহাবের ফতুয়ায় স্বামী তাফসির মারিফুল কোরআন পরিষ্কার লিখে দিয়েছে মৃত্যু ব্যক্তির ইসারের সব উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে টাকা পয়সার বিনিময়ে কোরআন খতম পড়া দোয়া অভিযোগ পড়া সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে খুশি হারাম কাজ অত সবের নিয়ে আর তবা করবে চোর চুরি করে তবা করতে পারে কিন্তু যারা এই রমজান মাসে পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে দোয়া করাইলো খতম করাইলো মরা মা বাবার নামে সে কি তবা করবে এটা স্থায়ী গুণা এরকম ভাবে আমাদের দেশে অনেক খতম তৈরি করেছে খতমে নারিয়া খতমে খাজা গান দুরুদে নারিয়া দুরুদে তাস এই সমস্ত কি কি বই আছে নাফিউল খালায়েক তারপরে আছে কি যেন বারো চান্দের ফজিলত এরপরে আছে কি মকসুদুল মমিনিন এই সমস্ত বাজারের কতগুলো বই আছে ওই যে ঔষধ তৈরি করে মায়ের তৈরি করে ছেলে বিক্রি করে ক্যানভাসার এরকম কিছু বই আছে মার্কেটে কোনো দলিল নাই রেফারেন্স নাই জনৈক ব্যক্তি বলেন হাদিসে আছে কোন হাদিসে আছে আমাদের কিতাবগুলো পড়ুন প্রত্যেকটা কিতাবে প্রত্যেকটা হাদিসের রেফারেন্স উল্লেখ করা আছে তালাশ করুন কোরআনের আয়াত আছে কোন আয়াত আছে তাফসিরে কোন জায়গা আছে সব উল্লেখ করা আছে অন্ধ বিশ্বাস করবেন না আমাদের এটা মনে রাখতে হবে আল্লাহর রাসুল সাল্লাম পরিষ্কার বলেছেন বারবার বলেছেন হে আমার উম্মতরা শোনো কেয়ামতের পূর্বে অসংখ্য দল তৈরি হবে মত তৈরি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আমার মৃত্যুর পরে তোমরা যারা থাকবে অসংখ্য মতভেদ দেখবে দলাদলি দেখবে আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মাহদিয়িন তখন তোমরা আমার সুন্নাত আমার তরিকা এবং আমার খোলাফা রাশিদিন তরিকা ধরবে কোন পীরের তরিকা না তিস্তিয়া না কাদরিয়া না নকশাবন্দিয়া না মুজাদ্দিয়া না কোন তরিকা মানা যাবে না তরিকা মাত্র একটা তরিকা কার তরিকা পরিষ্কার মনে রাখবেন এদেশের বড় বড় পীর বড় বড় বুজুর্গ বড় বড় আলেন বায়াত নাই বায়াত কে আমাইনে উপর তরিকায় তিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়াকে আয় আল্লাহ উস তরিকাকে নিয়ামতুন কোন সিফ কর আমি আমার দিন কায়েমের সঠিক পথ বইয়াতে পাইবেন ওখানে এই বইয়ের শেষ দিকে দেখবেন পীরদের সম্পর্কে পরিষ্কার লেখা আছে ওদের বইয়ের রেফারেন্স উল্লেখ করে ওদের বইতে কি লেখা আছে দিয়েছি এই সমস্ত তরিকার বায়াত নেওয়া যাবে না বায়াত দেওয়া যাবে না আমরা চলবো কার তরিকায় রসুল্লাহ আরো বলেছেন ও আমার উম্মতরা শোনো ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ জেনে রাখো বানি ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত অচিরেই তেয়াত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার ওরা সব জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র একটা মিল্লাত একটা দল জান্নাতে যাবে কয়টা দল যাবে সাহবায়করাম প্রশ্ন করলেন সেই দলটা কারা প্রত্যেকটা দল দাবি করে আমরা সেই দল সেই দলটি কি চর্ম নাই সরসিনা আটরসি দেওয়ানবাগি রাজারবাগি চন্দ্রপাড়া সুরেশ্বর কত স্বর এই তো সব বাংলাদেশে এরপরে ইন্ডিয়াতে আছে পাকিস্তানে আছে কত তরিকা কেউ বাংলাদেশের ইসলাম বরিশালের ইসলাম ফরিদপুরের ইসলাম সাজা বাবার ইসলাম জাজা বাবার ইসলাম লেংটা বাবার ইসলাম আল্লাহ নবীর সাহাবিরা পরিষ্কার জিজ্ঞেস করলেন সেই একটা দল যারা নাজাদ পাবে তাদের পরিচয়টা কি তারা কোন দল আল্লাহর নবী পরিষ্কার বললেন আজকের এই দিনে আমি এবং আমার সাহাবিরা সেই দলে সেই মতে আছি কেমন পর্যন্ত এই দল এবং মতে যারা থাকবে তারা নাজাদ পাবে বাকি সব ধান নামে চলে যাবে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীর যুগে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যেদিন বলেছিলেন আমার তরিকা আমার সাহাবিদের তরিকায় যারা আছে তারা নাজাদ পাবে সেই সময় তিস্তিয়া তরিকা ছিল কাদেরিয়া ছিল এই সমস্ত তরিকা তাদের নামে তৈরি করা হয়েছে ওদের জন্ম হয়েছিল ওদের জন্ম হয় নাই ওদের বাচ্চালার জন্ম পর্যন্ত হয় নাই এই সবগুলো তরিকা তৈরি করা হয়েছে ভারতের ফ্যাক্টরি চায়নায় তৈরি হয় বিভিন্ন মাল আর বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ায় তৈরি হয় ইসলাম ধর্মে বিভিন্ন ইবাদত আপনারা জানেন এখন বিভিন্ন মাদ্রাসায় চান্দাত আদায় করার জন্য বদরি সাহাবিদের নামে তিনশো তেরো জনের সংখ্যা দিয়ে তারপর কমিটি বানায় সুৎখর ঘুষখর মধ্য জুয়াচর এইগুলোকে তিনশো তেরো বদরি সাহাবিদের কমিটি ঢুকে সাহাবি বানাই দিল মর্যাদা বানাই দিল এইগুলো মরা সাহাবিদের নাম বিক্রি করে খাওয়া এই সমস্ত বেদাতের মধ্যে কেউ ঢুকবেন না খবরটা আমি আরো পরিষ্কার করে দেই রমজানের শেষ সময় আপনারা দান খয়রাত আরো করবেন কোন বেদাতিকে জাকাত ফেতরা দিবেন না এগুলো বেদাতকে সাহায্য করা হয় এজন্য আমি আমার কেতাব জাকাতে পরিষ্কার লিখে দিয়েছি ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ রায় ফতোয়া দিয়েছেন সেই কেতাবের রেফারেন্স উল্লেখ করে দিয়েছি কোন বেদাতিকে জাকাত ফেতরা টাকা দেওয়া যাবে না ভাইরা আমার যে সমস্ত মাদ্রাসায় বেদাত শিক্ষা দেওয়া হয় পীরের সবক দেওয়া হয় বীর ভাবতে উৎসাহিত করা হয় বীরদেরকে প্রতিষ্ঠিত করা হয় পীরের পক্ষে দলিল দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসাতেও সাহায্য করা ঠিক হবে না তাও সেইদের উপরে যে সমস্ত মাদ্রাসা কায়েম হচ্ছে এগুলোতে আপনারা সাহায্য করবেন খবরদার নিজেও বেদাত করবেন না কোন বেদাত এস্টাবলিশ করার জন্য কোন বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য কোন বেদাতকে সাহায্য করার জন্য আপনারা কাজ করবেন না খবরদার আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম হাদিসটা মেসকাতে আছে আব্দুল আমিন মাসউদ থেকে বর্ণিত আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন সোজা দাগ এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাজা সাবিউল্লাহ এই মাঝখানের সোজা দাগটা হচ্ছে আল্লাহর রাস্তা কার রাস্তা আল্লাহর রাস্তা সোজা না বাঁচা আল্লাহর রাস্তা কয়টা এরপরে ডান দিকে আর বাম দিকের দাগগুলো দেখাইয়া বললেন ওয়াহাদিহি সুবুলুন আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান এবং অনেকগুলো রাস্তা সুবুলু শায়াতিন এগুলো শয়তানদের রাস্তা আলা কুল্লে সাবিলিন মিনহা শয়তান প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায় সেরাতে মোস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় না তুই এরকম সোজা আল্লাহকে পাবি না তুই সারা জীবন পাপ করেছিস অন্যায় করেছিস গুণা করেছিস তুই আল্লাহকে ডাকলে পাবি না একজন পীর ধর নইলে আল্লাহকে পাবি না এইরকম পীর ধরাইয়ে দেয় শয়তানের ডিউটি খালাস শয়তানকে কেউ জিজ্ঞেস করেছিল যে একজন লোক সারা জীবন অন্যায় করেছে পাপ করেছে এখন জীবনের শেষ প্রান্তে এসে তবা করেছে তুই তাকে গুমরা করো কেন সে তো আর সহজে গোমরা হবে না খুব সহজ ওর কাছে গিয়ে আমি একেবারে আল্লাহ আল্লাহ বসি পাগরি বেঁধে তসবি হাতে নিয়ে ওর পাশে গিয়ে বসি বলি ভাইজান সারা জীবন অন্যায় করেছেন পাপ করেছেন গুণা করেছেন আপনি সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহ তালা আপনার তাকে সাড়া দিবেন না একজন কামেল পীরের হাত ধরে হাত ধরে বলুন ভয় এখন ওই পীর আপনার জন্য আল্লাহর কাছে বললে আপনি মাপ পাইয়ে দেয় তখন লোকটা বোধহয় ঠিকই তো এই একজন পীর ধরাইয়া দেয় এরপরে শয়তান বলে যে আমার বাকি যে মিশন আর বাকি কাজ ওই পীর সাপ আঞ্জাম দিয়ে থাকে এইটা কৌতুক মনে করবেন না হ্যাঁ, চর্ম নাই পীর সাহেবের বই ভেদে মারেফাত পনেরো নাম্বার পৃষ্ঠা হ্যাঁ, চক বাজার এই বাংলা বাজার এদের লাইব্রেরি থেকে কেনেন আলে সাহাব প্রকাশনীতে নতুন করে প্রকাশ করেছে পনেরো নাম্বার পৃষ্ঠা করে দেখবেন লেখছে বান্দা হ্যাঁ? চৌত্রিশটা চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা লেখছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না পীর সাহেব ওই ব্যক্তির জন্য অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বলেন আর আল্লাহ তালা ওই অনুনয় বিনয়ের ফলে ওই বান্দাকে মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলমী কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন হে নবী যারা গুণা করেছে যারা অন্যায় করেছে সুম্মা ইস্তাগফিরিল্লাহ يجد الله غفورا رحيما ولو انهم اذ ظلموا انفسهم হে নবী যারা নিজের জুলুম অন্যায় করেছে ফাস্তাগফিরুল্লাহ যারা আল্লাহর কাছে ক্ষমা চায় ইয়াজিদিল্লাহ গফুর আর রহিমা আল্লাহকে দয়াশীল ক্ষমাশীল পাবে আল্লাহ বললেন কোনো ভায়া লাগবে না কোনো মাধ্যম লাগবে না পীর বলল ভায়া মাধ্যম ছাড়া আল্লাহ শুনেন না আমরা পীরেরটা মানবো না আল্লাহরটা মানবো ধর্ম নাই পীরের কথা শুনবো আর আটশিয়ার দেওয়ানবাগি না দুনিয়ার সমস্ত পীর যদি একাত্র হয়ে বলে কোন ভায়া মাধ্যম ছাড়া আল্লাহ তারা শুনেন না আল্লাহ তারা কোরআনে বলছেন আল্লাহ ডাইরেক্ট শুনেন আল্লাহ আস্তা দিবে লাকুম আমাকে ডাক দামে ডাকে সারা দিব আমরা আল্লাহটা শুনবো কোনো পীরটা শোনা আমি অনেকগুলো দলিল দিয়েছি অনেক দলিল একটা দুইটা কোরআনে আয়াত সবগুলো ভালো করে মুখস্থ করবেন আমি গত জুমায় বলেছিলাম পিসাবরা বলে প্রধানমন্ত্রীর কাছে গেলে একজন মন্ত্রী এমপির সুপারিশ লাগে জজের কাছে বললে উকিল ধরা লাগে আমি বলেছিলাম প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ লাগে মন্ত্রী এমপির কেন প্রধানমন্ত্রী সবাইকে চিনে না প্রধানমন্ত্রী সবাইকে চিনে না কে প্রতারক আর কে বাস্তবভাবী এই জন্য মন্ত্রী এমপি যারা চিনে এদের সুপারিশ লাগে মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীর কাছে পরিচয় দিয়ে দেয় আল্লাহ কি সবাইকে চিনেন না আল্লাহ তার বান্দাকে চিনেন না এই বেটা প্রধানমন্ত্রী জন যারা প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে নাতি পুতি তারা যদি প্রধানমন্ত্রীর কাছে যায় তাহলে কোন মন্ত্রীর সুপারিশ লাগে প্রধানমন্ত্রীর কাছে তার ছেলে মেয়ে যত পরিচিত আল্লাহর কাছে আল্লাহর গুণাগার বান্দা তার চেয়ে অনেক বেশি পরিচিত পীরের সুপারিশের প্রয়োজন নেই হ্যাঁ। আল্লাহ তার প্রত্যেকটা বান্দাকে চিনেন প্রত্যেকটা বান্দার অন্তর খবর জানেন কোন পীরের সুপারিশ করার প্রয়োজন নেই পীরের যে মালিক আমার মালিক সে আল্লাহ বান্দার মালিক সে আল্লাহ কোন সুপারিশ করার প্রয়োজন নেই আরো বলি জজের কাছে গেলে উকিল ধরা লাগে কেন জজ বাস্তব কাহিনী জানে না উকিলরা দুই পক্ষ তর্ক করে আইনের ফাঁক দিয়ে সত্যকে প্রকাশ করে জজ সাহেব যা জানে না তা জানাই দেয় হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলমিন কি কোনো অজানা কিছু আছে তাহলে কোন উকিল আল্লাহর সামনে তর্ক করে সুপারিশ করে আল্লাহকে জানাবে আল্লাহ সব জানে এই ভাওতাবাদী এই পীর মুড়িদের ব্যবসা জমজমাট ব্যবসা বিনা পুঁজির ব্যবসা এই ব্যবসার গায়ে লাঠি মেরে তবা করে মুসলমান পীরদেরকে উৎখাত করার যে আমার পরিকল্পনা আছে এই পরিকল্পনা অংশগ্রহণ করো গোটা মুসলিম উম্মাকে পীর তন্ত্র থেকে খাজা বাবা তন্ত্র থেকে গাজা বাবা তন্ত্র থেকে মাদার তন্ত্র থেকে মুক্ত করে নিজে মুক্ত হয়ে তাও সেই ভিত্তিক ইমান যাপন করি কোরআন এবং সুন্নাকে মানি আল্লাহ সুবাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তফিক دان کرنا آمین وصل اللہ تعالی على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله بحمده سبحانك الله بحمد اشهد اللہ اللہ انتا سکر واسو بلائی